সুয়াইদ ইবনু গাফালা রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আলী রদিল্লাহ তাল্লাহ্ন বলেছেন আমি যখন তোমাদের নিকট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর কোনো হাদিস বর্ণনা করি তখন আমার এমন অবস্থা হয় যে তার উপর মিথ্যারোপ করার চেয়ে আকাশ হতে পড়ে ধ্বংস হয়ে যাওয়া আমার নিকট বেশি পছন্দনীয় এবং আমরা নিজেরা যখন আলোচনা করি তখন কথা হলো এই যে যুদ্ধ ছলচাতুরি মাত্র আমি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে শেষ যুগে একদল যুবকের আবির্ভাব ঘটবে যারা হবে স্বল্প বুদ্ধিসম্পন্ন তারা মুখে খুব ভালো কথা বলবে তারা ইসলাম হতে বেরিয়ে পড়বে যেমন তীর ধনুক হতে বেরিয়ে যায় তাদের ইমান গলদেশ পেরিয়ে ভেতরে প্রবেশ করবে না যেখানেই এদের সঙ্গে তোমাদের দেখা মিলবে এদেরকে তোমরা হত্যা করে ফেলবে যারা তাদের হত্যা করবে তাদের এই হত্যার পুরস্কার আছে কেয়ামতের দিন